কল্প বলি এক দায়িত্বশীলে রাজ থেকে তেরোশো বছর আগে গল্প বলি এক দায়িত্বশীলে আজ থেকে তেরোশো বছর আগে যার নাম শুনে ভরে উঠত মানুষের বুক حضرت مور فاروق حضرت مور فاروق حضرت مور فاروق حضرت مور فاروق খলিফা হয়ে তিনি রাত জেগে নির্ঘুম মানুষের দুঃখ দেখতেন দেখতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার তরে যাচ্ছে সব কিছু করতেন করতেন খলিফা হয়ে তিনি রাত জেগে নির্ঘুম মানুষের দুঃখ দেখতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার তরে যাচ্ছে সব কিছু করতেন দিন এখন হাজার খুঁজে যায় না পাওয়া এখন হাজার খুঁজে যায় না পাওয়া ওমরের মতো একজন ওমর ফারুকের তাই আজ সমাজে বড় প্রয়োজন বড় প্রয়োজন বড় প্রয়োজন গল্প বলি এক দায়িত্ব শিলের আজ থেকে তেরোশো বছর আগে যার নাম শুনে ভরে উঠত মানুষের বু হজরা তোমর ফারুক হজরা তোমর ফারুক হজরা তোমর ফারুক হজরা তোমর ফারুক খলিফা হলেও তিনি উঁচু নিচুর মাঝে করেননি এতটুকু প্রভেদ প্রভেদ নিজের পোশাক খুলে অসহায় মানুষের দূর করেছেন সব ভেদাভেদ ভেদাভেদ খলিফা হলেও তিনি উঁচু নিচুর মাঝে করেননি এতটুকু প্রভেদ নিজের পোশাক খুলে অসহায় মানুষের দূর করেছেন সব ভেদাভেদ যাবে এখন হাজার খুঁজে যায় না পাওয়া এখন হাজার খুঁজে যায় না পাওয়া ওমরের মতো একজন ওমর ফারুকের তাই আজ সমাজে বড় প্রয়োজন বড় প্রয়োজন বড় প্রয়োজন গল্প বলি এক দায়িত্ব আজ থেকে তেরোশো বছর আগে গল্প বলি এক দায়িত্ব আজ থেকে তেরোশো বছর আগে যার নাম শুনে ভরে উঠত মানুষে বুক হজরত মোর ফারুক হজরত মোর ফারুক হজরত মোর ফারুক হজরত মোর ফারুক